আব্দুর রহমান ইবনু আবু বকর রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা একশো জন লোক নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে ছিলাম নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন তোমাদের কারো কাছে কিছু খাবার আছে কি দেখা গেল জনৈক ব্যক্তির কাছে প্রায় একসা পরিমাণ খাবার আছে এগুলো গুলিয়ে খামির করা হলো তারপর দীর্ঘদেহী দীর্ঘকেশী এক মুশ্রিক ব্যক্তি একটি বকরি হাঁকিয়ে নিয়ে আসলো নবী সাল্লাহ সাল্লাম বললেন এটা কি বিক্রির জন্য না উপঢৌকন অথবা তিনি বললেন দানের জন্য লোকটি বলল না আমি বরং বিক্রি করব তিনি তার নিকট হতে সেটি কিনে নিলেন পরে সেটি জবে করে বানানো হলো নবী সাল্লাহ সাল্লাম এর কলিজা ইত্যাদি ভুনো করার আদেশ দিলেন আল্লাহর শপথ তিনি একশো জনের প্রত্যেককেই এক টুকরা করে কলিজা ইত্যাদি দিলেন যারা হাজির ছিল তাদের তো দিলেনই আর যারা অনুপস্থিত ছিল তাদের জন্য তিনি টুকরাগুলো উঠিয়ে রাখলেন তারপর খাবারগুলো দুটো পাত্রে রাখলেন আমরা সকলে তৃপ্তিসহ আহার করলাম এরপরও দু পাত্রে খাবার অবশিষ্ট থাকল আমি তা উটের পিঠে তুলে নিলাম কিংবা রাবি যা বলেছেন